সালামাহ ইবনু আকওয়া রদিল্লাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন একদা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আসলাম গোত্রের একদল লোকের কাছ দিয়ে অতিক্রম করছিলেন এ সময় তারা তীরন্দাজির প্রতিযোগিতা করছিল তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে বনি ইসমাইল তোমরা তীরন্দাজি করে যাও কেননা তোমাদের পূর্বপুরুষ তীরন্দাজ ছিলেন সুতরাং তোমরাও তীরন্দাজি করে যাও আর আমি অমুক গোত্রের লোকদের সঙ্গে আছি রাবি বলেন তাদের এক পক্ষ হতে তীর চালনা বিরত হয়ে গেল তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের কি হলো তোমরা যে তীরন্দাজি করছো না তখন তারা বলল হে আল্লাহ রসুল আমরা কিভাবে তীর ছুটতে পারি অথচ আপনি তো তাদের সঙ্গে রয়েছেন তখন তিনি বললেন তোমরা তীর ছুটতে থাকো আমি তোমাদের সবার সঙ্গেই আছি